ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া আর কি জবাব দিবারে তুমি কি জবাব দিবারে তুমি কঠিন হাসরে গিয়া কঠিন ওই হাসর গিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া আর কি জবাব দিবারে তুমি কি জবাব দিবারে তুমি কঠিন ওই হাসর গিয়া কঠিন ওই হাসরে গিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া রঙে রঙে রং লাগাইয়া করছো কারে স্নেহ মায়া রঙে রঙে রং লাগাইয়া করছো কারে স্নেহ মায়া আপন জনরা সবাই তো মায়া আপন জনরা সবাই তো মায় বিদায় দেবে কাফন দিয়া বিদায় দেবে কাফন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া মরণ স্মরণ হইলে মনে কাঁদবে যে মন ক্ষণে ক্ষণে মরণ শরণ হইলে মনে কাঁদবে যে মন ক্ষণে ক্ষণে দরদি নাই এই সংসারে দরদি নাই এই সংসারে কারে যাইবা সাথে নিয়া তুমি কারে যাইবা সাথে নিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন্দির নিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ঘোর নিদানে মাটির ঘরে থাকতে হবে জনম ভোরে ঘোর নিদানে মাটির ঘরে থাকতে হবে জনম ভোরে কেমন করে দিবা হিসাব কেমন করে দিবা হিসাব দেখছো নি মন ভাবিয়া তুমি দেখছো নি মন ভাবিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া খাইয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া আরে কি জবাব দিবারে তুমি কি জবাব দিবারে তুমি কঠিন হাসরে গিয়া কঠিন ওই হাসর গিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ڈبلو ڈبلو ڈبل